যে মাটি থেকে প্রভু তুমি করেছ সৃজন যে মাটি থেকে প্রভু তুমি করেছ সৃজন সেই মাটির উপর রাখছো আমায় কত যতনে এই মাটির নিচে আবার তুমি রাখবা কেমনে প্রভু মাটির নিচে আবার তুমি রাখবা কেমনে যে মাটি থেকে প্রভু তুমি করেছ সৃজন যে মাটি থেকে প্রভু তুমি করেছ সৃজন সেই মাটির উপর রাখছ আমার কত যতনে এই মাটির নিচে আবার তুমি রাখবা কেমনে প্রভু মাটির নিচে আবার তুমি রাখবা কেমনে আলো নিয়ে যাবে গহীন অন্ধকারে আলো নিয়ে যাবে গহীন অন্ধকারে মায়ার দিন ছেড়ে থাকবো তাতে পড়ে সেদিন এ ব্যথাতে কাঁদবে আমার শত আপন জন সেদিন এ ব্যথাতে কাঁদবে আমার শত আপন জন তবু আপনার কেউ রবে না তুমি বিহনে মাটির নিচে আবার তুমি রাখবা কেমনে প্রভু মাটির নিচে আবার তুমি রাখবা কেমনে যে মাটি থেকে প্রভু তুমি করেছ সৃজন যে মাটি থেকে প্রভু তুমি করেছ সৃজন সেই মাটির উপর রাখছ আমার কত যতনে এই মাটির নিচে আবার তুমি রাখবা কেমনে প্রভু মাটির নিচে আবার তুমি রাখবা কেমনে খালি হাতে এসেছি তোমারে দরবারে প্রভু খালি হাতে এসেছি তোমারে দরবার দয়াময় নামটি দিয়ে ক্ষমা করো আমারে সেদিন কেউ রবে না পাশে আমার রবে কেবল তুমি সেদিন কেউ রবে না পাশে আমার রবে কেবল তুমি শুধু জীবন থাকতে এটাই যেন রাখি স্মরণে মাটির নিচে আবার তুমি রাখবা কেমনে প্রভু মাটির নিচে আবার তুমি রাখবা কেমনে যে মাটি থেকে প্রভু তুমি করেছো সৃজন যে মাটি থেকে প্রভু তুমি করেছো সৃজন সেই মাটির উপর রাখছো আমায় কত যতনে এই মাটির নিচে আবার তুমি রাখবা কেমনে প্রভু মাটির নিচে আবার তুমি রাখবা কেমনে প্রভু মাটির নিচে আবার তুমি রাখবা কেমনে প্রভু মাটির নিচে আবার তুমি রাখবা কেমনে